বাংলা মানবতা সমাধান ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله رب العباد ربنا الله ربنا الله ليس غير الله رب আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমরা আমাদের নিয়মিত আয়োজন উপস্থাপন করতে যাচ্ছি আমাদের আলোচ্য বিষয় সৌন্দর্য বর্ধনকারী আমলসমূহের মাধ্যমে কিভাবে আমরা প্রকৃত শান্তি অর্জনে সক্ষম হব সেই বিষয় আমরা পর্বভিত্তিক আলোচনায় আপনাদের সামনে বিভিন্ন সৌন্দর্যবর্ধক আমলের বিবৃতি পেশ করেছি এ পর্যায়ে আমরা উপস্থাপন করব যে আমাদের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের মতো নারী এই নারী সমাজ হেজাব বা পর্দা ইসলাম অনুমোদিত বা আল্লাহ সুবাহানাহু তায়লা প্রদত্ত পর্দার মাধ্যমে কিভাবে নিজেদের চারিত্রিক সৌন্দর্য এবং সামাজিক সৌন্দর্য রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রকৃত শান্তি আখিরাতের শান্তি অর্জনে সক্ষম হবেন সে মর্মে শুরুতেই আলোচকবৃন্দের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সাথে আছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং রয়েছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় আলম দিন শেখ শহীদুল্লাহ খান মাদানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুদী দর্শক উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি যে বিষয়টি শেখ দৃষ্টি আকর্ষণ করব তা হলো নারী সমাজ আল্লাহ প্রদত্ত হিজাব পালনের মাধ্যমে তারা কেমন করে প্রকৃত শান্তি অর্জনের দিকে এগিয়ে যেতে পারে আপনি এমন মেয়ে দর্শক শ্রোতাকে লক্ষ্য করে কিছু বলুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রহমতুল্লিল আলমিন ও আলা আলহি ওসাহবি আজমাইন আম্মাবাদ আজকে যদি আমরা সমাজকে সুন্দর করতে চাই মানব জাতির অর্ধাংশ বললে আমি মনে করি ভুল হবে বরং গোটা মানব জাতিকেও যদি আমরা সুন্দর করতে চাই তাহলে কোনো সন্দেহ নেই ইসলাম এই সৌন্দর্য বর্ধনের যে বিষয় হেজাব দিয়েছে সেটা অবশ্যই আমাদেরকে বাস্তবায়ন করতেই হবে এর বিকল্প পথ নিয়ে আজকে আমরা নানাবিধ সমস্যায় সমস্যার সম্মুখীন হচ্ছি আল্লা সুবাহ তালার দেওয়া এই সৌন্দর্যের বিধান বাস্তবায়ন না করার কারণে জি অবশ্যই আজকে দেখুন একটা মেয়ের বাবা মা পরিবার যখন তাকে স্কুলে পাঠায় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় তারা কখনো নিরাপদে থাকতে পারে না যতক্ষণ না তাদের এই স্নেহের বাচ্চাকে সাথে নিয়ে যায় বা সাথে না নিয়ে আসে যতক্ষণ বাচ্চাটি না ফিরে আসে নিরাপদ নেই কেন আজকে মানুষের এই নিরাপত্তা হারিয়ে গেল পরিবেশ কেন নিরাপদ নয় আসলে আল্লাহ সুবহানা হওয়া তালা পরিবেশ নিরাপদ হওয়ার মতো বিধান দিয়েছেন মানুষ যখন সে বিধান নেয়নি যার কারণে মানুষ নিরাপদ কেউ হারিয়ে ফেলেছে বিপর্যস্ত হয়েছে নিরাপত্তা কেউ হারিয়ে ফেলেছে জীবনের ঝুঁকি যেন তারা হাতে নিয়ে চলছে আজকে ঘরে ঘরে বা প্রতিষ্ঠানে বা যে কোনো কথায় আমরা ইফটিজিংয়ের কথাও শুনছি এই ইফটিজিং প্রতিরোধের সরকারি বেসরকারি বহু ধরনের ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে কিন্তু ফলাফল কথা ইফটিজিং কি প্রতিরোধ করা সম্ভব হ্যাঁ, হয়েছে বা এই যে নারীদেরকে উত্তক্ত করা আল্লাহ পর্দা সংক্রান্ত একটি আয়াতের কনক্লুশনে কথাটাই বলেছিলেন যে ফালা তারা উৎপীড়িতা হবে না এটাই বলছিলাম আমি এটাই আমি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু যেটা নিষেধ করেছেন আমরা আজকে যারা ইপটিজিং প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছি সেই কাজটাই করছি আল্লাহ নিষেধ করেছেন মেয়েদেরকে ওলা তাবারুজ না জাহিলিয়াতিল ওলা সেই জাহিলি যুগে নারীরা যেমন আপনা অশ্লীলতার সাথে চলতো সে ধরনের চলা নিষেধ করা হয়েছে আজকে আমরা ইপটিজিং প্রতিরোধ করতে চাই আবার আমাদের নারীদেরকে অর্ধলঙ্গ করে তাদেরকে রাস্তায় ঘাটে মাঠে তাদেরকে আমরা নামিয়ে দিচ্ছি কালেও এই চিন্তা বা এই চেতনা বা এই আদর্শ বা এই স্বভাব থাকলে এপ্রিজিং থেকে প্রতিরোধ করা সম্ভব নয় ইপ্রিজিং যে রাসুল সাল্লাহ সাল্লামের যুগে ছিল না এমন কিন্তু নয় সেই সময়ও ছিল আল্লাহ রাসুল সাল্লাহ হুসাল্লাম তিনি যখন মসজিদে জামাতে সালাত আদায় করতেন মহিলা সাহাবিগণ মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করতেন কিন্তু ওই রাত্রির অন্ধকারে ফজরের সালাতের সময় মেয়েরা গেলে সেই সময়ে বখাটে ছেলে কিছু ছিল দুষ্ট মানুষ ছিল মনাফেক শ্রেণীর মানুষ ছিল যারা মুসলিম রমণীদের উপর আক্রমণের বা সেই ধরনের তাদেরকে উত্তক্ত করার চেষ্টা করত এ খবর যখন রাসুল সাল্লাহ আলি ইসলামের কাছে পৌঁছল রাসুল সাল্লাহ আলি ইসলাম বিধান দিয়ে দিলেন যে তোমরা যখন যাবে আসবে রাস্তায় তোমাদের শরীরকে সম্পূর্ণভাবে আবৃত করে রাখো যাতে তোমাদেরকে চিনতেও পারবে না তোমাদেরকে উত্তক্ত করতেও পারবে না সেই সময়ও এই ইফটিজিং ছিল এর প্রতিরোধ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম করেছেন এবং সেই ব্যবস্থা রেখেছেন আমরা যদি সেই ব্যবস্থায় ফিরে আসি তাহলে আমাদের নারীদের সম্মান আমরা সম্মানে রাখতে পারবো ঘটনাটা যদি একটু বলেন আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে বলেন নবী কুল্লে আজওয়াজিকা ও বানাতিকা ও নিসা ইল মিনা হে মোহাম্মদ আপনি আপনার মেয়েদেরকে আপনার স্ত্রীদেরকে এবং সকল জনগণের স্ত্রীদেরকে বলে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন যেন তাদের কাপড়কে তারা মুখের উপরে ঝুলিয়ে নেয় তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তাদেরকে পোশাক পরিধান করে বের হতে হবে সে পোশাক এমন হবে যে আয়ুরাফ না ফালাইউ দেয় না তখন তাকে সহজেই চেনা যাবে যে এরা ভালো নারী এরা ওইসব নারী যারা পোশাক পরিধান করে সমাজে চলে তখন তাদের কোনো কষ্ট দেওয়ার পরিকল্পনা করা হবে না এই জন্য আল্লাহ তালা অন্য জায়গাতে বলেছেন ওয়াল এদরিবনা নারীরা অবশ্যই যেন অবশ্যই নারীরা যখন বাড়ি থেকে বের হবে বা সমাজে চলবে তখন তারা তাদের চাদরকে তাদের বুকের ওপরে মুখের ওপরে জড়িয়ে নেবে তাহলে হবে এই যে মানুষের দুর্বল দৃষ্টি কুদৃষ্টি তার উপরে পড়ার সুযোগ হবে না এবং মানুষ তার উপরে কোনো দুর্বল মন্তব্য করতে পারবে না যেটা তাদের জন্য একান্ত জরুরি যতক্ষণ পর্যন্ত নারী আল্লাহ তালার দেওয়া বিধান এবং আল্লাহ তালার উল্লেখ করা পোশাক পরিধান না করবে ততক্ষণ পর্যন্ত তারা সমাজে একটা সুন্দর সদস্য হতে পারবে না এবং সমাজে সুন্দরভাবে শান্তি তৃপ্তি সহকারে বসবাস করতে পারবে না তাদেরকে সমাজে সুন্দর করে রাখার জন্য যেমনভাবে পিতাকে ভাবতে হবে তেমনিভাবে সমাজের নেতাকে ভাবতে হবে তেমনিভাবে স্বামীকে ভাবতে হবে সবাই মিলে যদি তাদেরকে তাদের নির্ধারিত আমরা দেখতে পাই তাদের জি একজন মহিলার তিনটি অবস্থা থাকে গোটা জীবনে এই তিন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি তার অভিভাবক পুরুষ যদি দর্শকদের উদ্দেশ্যে সম্পর্কে একটু বলেন জি তিনটা তার অভিভাবক পুরুষ কেননা যখন সে জন্ম পেল জন্ম নিল জি তখন থেকেই তার অভিভাবক তার পিতে সে একজন পুরুষের জিম্মেদারিতে আছে এই জন্য রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করে একটা মেয়ে নিশ্চিত ইসলামী পোশাক পরতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে এই ইসলামী বিধিবিধান মেনে চলতে পারবে এই ক্ষমতা দিয়েই এই বৈশিষ্ট্য দিয়েই আল্লাহ তাকে সৃষ্টি করেছেন কিন্তু তার পিতামাতা যেই নীতির হয় ছেলে মেয়েকে সেই নীতিতে গড়ে তোলে জি তার পিতার জন্য উচিত তার মেয়েকে সুন্দর পোশাক পরা সমাজ যেন তার উপরে ক্ষিপ্ত না হয় কোনো দুষ্ট বকাঠে ছেলে যেন তাকে কিছু বলতে না পারে এ ব্যাপারে পিতার সোচ্চার হওয়া পোশাকের ব্যাপারে ঠিক যখন ওই মহিলাই আবার স্বামীর অধীনে চলে আসে তখনও রাসুল সাল্লাহ সাল্লাম ওই কথাটাই বলেছেন যে তোমাদের স্ত্রীদের উপরে তোমাদের পাঁচটা জিনিস রয়েছে তার একটি হচ্ছে ফাকসুহা মাক্তা সাইতা তোমরা যে মানের কাপড় পরো সে মানের তোমরা তাদের কাপড় পরাও যে তাদের কাপড় পরাতে হবে তারা কাপড় পরিধান করেই থাকবে তাদের খোলামেলা থাকার কোনো সুযোগ নেই তারা যখন ইসলামী পোশাকে থাকবে তখন নিশ্চিত তারা এই সমাজের ইফতিজিম থেকে এবং আল্লাহর অভিশাপ থেকে বেঁচে যাবে তারা সমাজে যেমন একটা সুন্দর জীবন লাভ করবে তেমন পরকালীনও তারা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 ধন্যবাদ প্রকৃত শান্তি অর্জনের উপায় কি উপকরণ কি এ পর্যায়ে আলোচনা চলছে জি স্যার বলছিলাম নারীদের বিষয়ে যে বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার পর একজন নারী চলে গেল একজন স্বামীর আন্ডারে জি মাহতারাম আসলে যে বিষয়টি মনে হয় আপনি এটাই মনে করছেন যে একজন নারী সে কখনো তার অভিভাবক ছাড়া নয় ছাড়া নয় সর্বাবস্থায় নারীদের অবস্থা সাধারণত চারটি হতে পারে সফরের বিষয়টিকেও জি সাধারণত চারটি হতে পারে নারী একজন মেয়ে মানুষ হয় হবে কারো কন্যা অথবা হবে কারো স্ত্রী অথবা হবে কারো বোন অথবা হবে কারো মা সুতরাং যে কোনো অবস্থাতেই সে একজন পুরুষের তত্ত্বাবধানে রয়েছে শেখ এজন্যই মনে হয় আল্লাহ সুবাহ এই পর্দার বিধান নাজিল করার আগে ডাক দিয়েছেন পুরুষকে পুরুষদেরকে দেখুন আজওয়াজুন নবী তাদের উপরেই তো পর্দা হবে কিন্তু আল্লাহ পাক ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহান নবী জি হে নবী শুনুন জি শেখ বলুন তো এই জন্য আমরা বলবো বরং শুধু আল্লাহ সুবাহতালা ডাক দিচ্ছেন না হাদিসও স্পষ্টভাবে এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন লাইয়াদ হলু আল জান্নাতা আদায়ুস দায়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে না হাদিস সহি হাদিস তো দায়ুস কাকে বলা হয় দায়ুস তো হচ্ছে সেই ব্যক্তি যার অধীনস্থ নারীরা যা নিষিদ্ধ সেগুলি থেকে বিরত থাকে না অথচ সে ব্যবস্থা নেয় না সেই হচ্ছে ইসলামী পোশাকে থাকে না ইসলামী পোশাক ইসলামী বিধিবিধান ইসলামী চালচলনে যেভাবে চলা দরকার সেভাবে চলে না অথচ সে কোনো ব্যবস্থা গ্রহণ করে না এমন ব্যক্তি হচ্ছে দায়ুস ব্যক্তি তাহলে সেখানেও কিন্তু দোষারোপ করা হয়েছে দায়িত্বশীল হিসাবে একজন পুরুষকে আর হবেই না কেন কারণ ইসলামে তো নেতৃত্বের দায়িত্ব পুরুষদেরই দিয়েছে মেয়েদের দেয়নি মেয়েদের দেয়নি যেহেতু পুরুষদের দায়িত্ব দেওয়া হয়েছে অতএব পুরুষদেরই দায়িত্ব হলো তারা মেয়েদেরকে মা হিসাবে হোক অথবা মেয়ে হিসাবে হোক অথবা বোন হিসাবে হোক অথবা স্ত্রী হিসাবে হোক তাদেরকে পরিচালনা করবে এবং সেই সার্বিক অবস্থায় সর্বাবস্থায় অনুমোদিত ইসলাম অনুমোদিত পন্থায় সেইভাবে তাদেরকে গড়ে তুলবে তাহলেই হতে পারে আমাদের পরিবেশ সুন্দর আমাদের জীবনযাত্রা হবে সুন্দর আমাদের সমাজ হবে সুন্দর আমরা চলতে পারবো শান্তির পথে জি সম্মানিত দর্শক শ্রোতা আমরা আমাদের আলোচকবৃন্দের মাধ্যমে যেটা অবগত হয়েছি তাতে সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আজকে বিশ্বব্যাপী যে বেহায়াপনা যে বেলেল্লেপনা চলছে নারীরা যে হিজাব ছাড়া তারা বলগাহীনভাবে চলছে কি মুসলিম কি হিন্দু কি খ্রিস্টান কি অন্য যে কোনো ধর্মের আজকে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের মধ্যে এই অশ্লীলতা বা এই বেহায়াপনা ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে এখানে আমাদের অভিভাবক হিসাবে সকলকেই একটু সজাগ হওয়ার জন্য আমি আপনাদের কাছে আন্তরিক আহ্বান জানিয়ে রাখবো জি সাহেব যে কথা বলছিলেন যে অভিভাবকের বিষয়টি কত জরুরি আবু সাইদ খুদরি রাজিয়াল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মনকান আল্লাহ সালাসু বানাত কারো যদি তিনটি মেয়ে হয় ও সবার আলাই হিন্না সেই ব্যক্তি যদি তাদের উপরে ধৈর্য ধারণ করে ও আত না তাদেরকে খাওয়ার জিম্মেদারি পালন করে অকাসা তাদের পোশাক পরাই বস্ত্র দেয় বস্ত্র দেয় পালন করলো এবং তাদের খাওয়ার পান করার জিম্মেদারি পালন করে তার নিজ পরিশ্রম থেকে কুন্নালাহ সিত্রান তাহলে এই মেয়ে তিনটি তার জন্য বিচারের মাঠে একটা জাহান নামের অন্তরাল হয়ে যাবে পর্দা হয়ে যাবে এমন ব্যক্তি জাহান নামে যাবে না মানে জাহান নাম থেকে বাঁচার উপায় এটা জাহান নাম থেকে বাঁচার উপায় অত্র বিবরণে একটা গুরুত্বপূর্ণ বাক্য সেটা হচ্ছে পিতার একটা জরুরি জিম্মেদারি মেয়েকে পোশাক পরানো তাকে ইসলামী পোশাক পরাতে হবে এটা রাসুল সাল্লাহ আলি আসাল্লাম তার জিম্মেদারিতে রেখেছেন এ কারণেই রাসুল সাল্লাহ আলি আসাল্লাম ওই নারীদের ব্যাপারে একটা খোলাখুলি স্পষ্ট ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন নেশাউন মহিলা কাশেতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ নগ্ন তাহলে বোঝা যাচ্ছে যে নারীদের জন্য এমন পোশাক হতে হবে যাতে করে মানুষ তাকে দেখে নগ্ন ভাবতে না পারে অবশ্যই হতে হবে সেই পোশাক তার সম্পূর্ণ শরীর আবৃত করা পোশাক সে পোশাক হবে তার জন্য ডিল ডোল সে পোশাক হবে তার জন্য বড় একবারে সম্পূর্ণ শরীরটা ঢেকে ঘেরে থাকবে এই কথাই আল্লাহর রসুল বলছেন নেশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ তাহলে উলঙ্গ পোশাক যদি পরে তাহলে অবশ্যই উলঙ্গ পোশাকের একটা ব্যাপার আছে তারপরে আল্লাহ রসুল বলছেন মমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়লাতুন তারা নিজেরাও আকৃষ্ট হয় তাদের চলাচল গতির অবস্থা দুর্বল শেষে আল্লাহ রসুল বলছেন লায়াত খোলাল যান না এসব নারী জান্নাতে যাবে না পোশাক তাদের জন্য জরুরি নগ্ন পোশাক পরে নারী জান্নাতের সফলতা সমাজের জন্য বলেছেন তাদের অঙ্গ সৌষ্ঠব তাদের রূপ লাবণ্য যাতে প্রকাশিত না হয় এমন পোশাক পরতে হবে এমন পোশাক পরতে হবে এবং এই পোশাকই তা ফলাফল হবে জান্নাত এবং এই পোশাকের কারণেই থাকবে সমাজ শান্তিপূর্ণ অবস্থায় আর পোশাক যখন তার এরকমই হবে তখন যে কোনো মানুষ পাপ থেকে বেঁচে যাবে আল্লাহ রসুলের যে ওই বাক্যটি তিনি বললেন যে আল আয়নানে তাজনিয়ানা জেনা হমান নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা যদি নারী এই খোলা পোশাকে থাকে তাহলে একজন মানুষ সহজেই তার চোখে জেনা করবে মানুষকে সমাজকে যুবককে যদি চোখের জেনা থেকে রক্ষা করতে হয় তাহলে নারীকে অবশ্যই ইসলামী পোশাক পরতে হবে ইসলামী পোশাকের কোনো বিকল্প নেই যেসব নারী নগ্ন পোশাকে থাকছে এবং যারা বোরকা পরে চলে যারা ভালো পোশাকে চলে তাদের নিন্দা করে এবং বলে যে তারা বোরখা পরে বা এ ধরনের ইসলামী পোশাক পরে তারা তো অনেক সময় অশ্লীল কাজে লিপ্ত হয় তারা ভালো হলো কোথায় এই বলে এক শ্রেণীর মেয়ে এক শ্রেণীর ভালো মেয়েদেরকে নিন্দা করতে চায় কিন্তু এটা তার নেহায়াত নাই ও একটা ভালো পোশাক না পরেই আর একজনের নিন্দা করে কি করে আরেকজনকে ভালো থেকে বিরত ভালো থেকে বিরক্ত রাখার চেষ্টা করে এটা নিশ্চিত যে একজন নারী ইসলামী পোশাকেই ভালো থাকতে পারে ইসলামী পোশাক পরে কারো দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু জি একজন নারী ইসলামী পোশাক পরেই ভালো হতে পারে তাদের মতো খোলামেলা চলাফেরা করতে প্রয়াসী হতে চাচ্ছেন বা সমাজে একটা অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে তো বিজাতীয় অনুসরণ অনুকরণটা কত বড় ভয়াবহ ও একটা কুফল পরিণতি আনতে পারে এ মর্মে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আহ্বান করছি আসলে এক বাক্যে আমরা বলতে পারি যেটা আল্লাহ সুবাহ হুয়া সাধারণভাবেই একটা নির্দেশনা জারি করেছেন সোরা আলু ইমরান একশত উনপঞ্চাশ নম্বর আয়ত আল্লাহ বলছেন এখানে ইমানদার পুরুষেরাই শুধু উদ্দেশ্য নয় এখানে ইমানদার নর নারী উদ্দেশ্য উদ্দেশ্য মুসলিম নর নারীরা যদি অমুসলিমদের অনুসরণ করে তাদের কৃষ্টি কালচার গ্রহণ করতে চায় আল্লাহ বলছেন ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম তোমাদেরকে পিছনের দিকে তারা ঠেলে দিবে ক্ষতিগ্রস্ত করবে তারা ফাতাঙ্কালিবু খাসিরিন ফলে তোমরা দুনিয়া আখেরাত সর্বাবস্থায় ক্ষতিগ্রস্ত হবে আজকে আমরা মনে করি যে আপনি যে প্রসঙ্গটি তুলেছেন যে আজকে আমাদের মুসলিম নারীরা অমুসলিমদের পাশ্চাত্যের নারীদের দেখে যে অনুকরণ কৃষ্টি কালচার গ্রহণ করার চেষ্টা করছে এতে যে বাস্তব ক্ষতিগ্রস্ত হচ্ছে এর একটা জ্বলন্ত প্রমাণ হলো একজন মুসলিম মেয়ে তার পারিবারিক যত অভাব অনটন থাকুক না কেন পরিবারের যিনি অভিভাবক তিনি সাধ্যপক্ষে চেষ্টা করেন তার বাড়িতেই তার মেয়েকে বা তার স্ত্রীকে তার মাকে রেখে তাদের ভরণ পোষণ কিছুর আঞ্জাম দেওয়ার তিনি চেষ্টা করেন চেষ্টা চেষ্টা করেন আর সেই মেয়ে মানুষ সে আলহামদুলিল্লাহ সে নিরাপদে এবং আরামে পরিশ্রম ছাড়াই বাড়িতে সে সুন্দর জীবনযাপন করার সুযোগ পায় কিন্তু আজকে আমাদের এই মেয়েরা সেই সুযোগ সুবিধা বন্ধ করে বর্জন করে তারা পাশ্চাত্যের অনুসরণ করার চিন্তায় তারাও দেখলেন আজকে রাস্তায় মাঠে ঘাটে নাম অফিসে তারাও নামার জন্য নিজেরা খুব উৎসুক হয়ে গেলেন আসলে উৎসুক হয়ে তারা কি লাভ করলেন কি উপকারটা নিজের জন্য নিয়ে আসলেন যেখানে আরাম আয়সে শান্তিতে ছিলেন এখন দেখা যায় রাস্তাঘাটে যদি সকালবেলা দেখি দেখা যায় একজন মেয়ে মানুষ তড়িঘড়ি করে তাকে কোনো মতো ভাবে তার ঘর সংসার কোনোভাবে সাজগুজ করে রেখে গুছিয়ে নিয়ে রাস্তায় বের হতে হয় কথায় ছোট বাচ্চাকে ফেলে রাখে এই পরিবেশে বের হয়ে যায় সারাদিন দেখবেন যে এই অশান্তির মাঝে রয়েছে আবার সন্ধ্যায় ফিরে এসে শুরু হয়ে যায় স্বামী এবং স্ত্রীর মাঝে কলহ কলহ শুরু হয়ে যায় যে আমরা মুসলিম সমাজ মুসলিম নারী পাশ্চাত্য সভ্যতার পিছনে পড়ে তাদের কৃষ্টি কালচার গ্রহণ করে তাদের পদঙ্ক অনুসরণ করে তারা কোশ্চিনকালেও সফলতা অর্জন করতে পারে না বরং আল্লাহ রসুলের ওই হাদিসের মাথা হাতেই তারা মান্তাসাবাহ কমিন জি যে জাতি যাদের সাদৃশ্য অবলম্বন করবে তারা তাদের অন্তর্ভুক্তই হবে আজকে মুসলিম নারী ইহুদি খ্রিস্টানদের পদঙ্ক অনুসরণ করবে ওসব নগ্ন নারীদের পোশাক পরবে গেঞ্জি গায়ে দিয়ে প্যান্ট পরে জিন্স প্যান্ট পরে রাস্তাঘাটে চলবে এবং তারা যে কোনো জায়গাতে নিজের দায় দায়িত্ব পালনের গতি দেখাবে নগ্ন হয়ে সমাজে চলবে আর নিজে উপার্জন করা শিখবে আর এইভাবে সমাজকে কলুষিত করবে এই দিক দিয়ে তারা সফলতা অর্জন করবে তারা কখনো হতে পারে না শুধু দর্শক শ্রোতা আমাদের আলোচক বৃন্দের কাছ থেকে আমরা শুনছিলাম সময় প্রলম্বিত হলে হয়তো আরও বিস্তারিত শুনতে পারতাম কিন্তু আমরা এ পর্বের পরিসমাপ্তিতে চলে এসেছি শুধু দর্শক শ্রোতা প্রতীয়মান হলো আমরা অবগত হলাম যে স্থায়ী শান্তি প্রকৃত শান্তি অর্জন করতে হলে আসলে আমাদের এই বৃহৎ নারী সমাজকে ইসলাম অনুমোদিত হিজাব তথা ইসলামিক কৃষ্টি সমৃদ্ধ জীবনযাপন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই তাই আসুন আজকে আমরা সকলেই সচেষ্ট হই আমরা নিজেরা অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করি নারীরা আমরাও ইসলাম অনুমোদিত হিজাব ও পথ ও পন্থা অবলম্বনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুসমামণ্ডিত করে তুলি তাহলেই আমরা অর্জন করতে পারব প্রকৃত সুখ ও শান্তি পরকালীন জীবনে মুক্তি আল্লাহ সুবাহ আমাদের সে মর্মে তৌফিক দান করুন আমিন আকুল কৌলি হাদা আস্তফরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ربنا الله ربنا الله ليس غير الله ربا للعباد ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله ربا للعباد ربنا الله ربنا الله ليس غير الله ربا للعباد أمة الصحراء يا شعب الخلود সকলেই চায় মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা সম্ভব কিভাবে তার একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলী এর সুন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসুন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সন্না কাল রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় মোমেনের চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাশিম মাদানী শেখ হাসিম মাদানী আপনারা দেখছেন পিস টিভি বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদর কাল সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়